الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফেকি আরেকটি মশলা নিয়ে হচ্ছে সেজদায় শুকর যেটাকে বলা হয় কৃতজ্ঞতার সেজদা যে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ার্থে চেষ্টা করা সেটা মুস্তাহাব আসলে হ্যাঁ, যখন কোনো নিয়ামত পেয়ে যায় দীর্ঘ অপেক্ষমান থাকার পর এবং অথবা কোনো বিপদ যদি দূর হয়ে যায় দীর্ঘ ক্লান্তির পর কষ্ট পাওয়ার পর অথবা এমন কোন সংবাদ আসে যেটা খুশির সংবাদ তখনই তার যেটা মুস্তাহাব বা করণীয় সেটা হচ্ছে সে আল্লাহর জন্য সিজদা করবেন কারণ এই যে নিয়ামত পেয়েছেন সেটা আল্লাহর ইচ্ছাই হয়েছে মানে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন এবং যে বিপদটা দূর হলো সেটা তার ইচ্ছাই হয়নি বরং আল্লাহ ইচ্ছে করছেন বলে তার বিপদটা দূর হয়েছে হ্যাঁ, এই জন্য সেজদা করা একজন হ্যাঁ, আল্লাহর গুমের জন্য অবশ্যই কর্তব্য পড়ে হ্যাঁ, এবং এটা রসুল আকরমসাল্লাম নিজেও করেছেন হ্যাঁ এটা রসুল আকরমসাল্লামের আদর্শের মধ্যেও পড়ে তবে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কেবলার দিকে ফিরা কোনো শর্ত নয় যে কোনো পরিস্থিতিতে কারণ কারণ সেটা অনেক খুশির সংবাদ বিপদ চলে গেলেও খুশি আপনার কোনো নিয়ামত পেয়েও খুশি তখন অনেকের কেবলার দিক খেয়াল নাও থাকতে পারে এই কারণে শরীয়তে বাধ্যবাধকতা দেওয়া হয়নি যে কেবলার দিকে ফিরতে হবে কেবলার দিকে ফিরা কিন্তু ভালো কারণ যখন সালাতের মধ্যে কেবলার দিকে ফেরার নিয়ম রয়েছে সুতরাং সেজদায় মধ্যে সেটা করা ভালো রসুল আকরম সাল্লাহ আলী আসলাম এমনটি করেছেন যেটা আমরা হজরত আবু বকর আবু বকর হরদাম থেকে দেখতে পাই হ্যাঁ, তিনি বলেন যে আনন্দ নবী ইসলাম কান ইদা আতাহু আমরুন আও ইউসাররু বিহ যখন তার কাছে খুশি সংবাদ আসতো অথবা সংবাদে তিনি খুশি হতেন তখন তিনি তিনি সাথে সাথে হ্যাঁ আল্লাহর জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় অর্থে সেজদায় পড়ে যেতেন যেটা আমরা আবু দাউদের হাদিসের মধ্যে পাই হাদিস নম্বর দুই হাজার সাতশত চুয়াত্তর তিরমিজের হাদিস এক হাজার পাঁচশত আটাত্তর এবং মাঝের হাদিস এক হাজার তিনশত চুরানব্বই ইমাম তিরমিজি হম এটাকে হাসান বলেছেন এবং এইভাবে আলবানী রহমতুল্লাহ তার এরওয়াউল গালিলের মধ্যে এটাকে হাসান বলেছেন খণ্ড নম্বর দুই খ্রিস্টান নম্বর দুইশত ছাব্বিশ এরকমভাবে সাবেকরামও করতেন যে খুশি সংবাদ শুনলে তারা সাজদা করতেন বিপদ থেকে উদ্ধার হলে সাজদা করতেন সুতরাং এটা আমরাও আমাদের আদর্শ হিসেবে আপনার চালিয়ে যাব আরব দেশে অনেক সময় আপনারা দেখতে পেয়েছেন যে খেলার মাঠে গোল দিতে পেরে অনেকে সেজদায় পড়ে যায় আর যদিও খেলার মাঠটা মানে আপনার শরীয়তের সাথে দূরত্ব রয়েছে কিন্তু তারপর ওই যে চেতনা যেই চেতনার কথা আমরা বলছি যে কিছু খুশিতে যে সেজদা দেওয়ার নিয়ম এখন আরব দেশে চালু আছে সেটার বহির প্রকাশে এটা সেটা আমরা বলছি আর কি এই সেজদার যে বিধান সেজদে শকর যেটা সেজদা তালাওয়াতের বিধান একই এটা ওয়াজিব বা বাধ্যতামূলক নয় কিন্তু এটা সুন্নত বা মোস্তাব বলতে পারেন এবং এটার যে ধরন হ্যাঁ সেটাও কিন্তু ওই সেজদে তালাওয়াতের মতো একই ধরন সুতরাং এখানের মধ্যে অন্য সেজদার মতো সেই আপনার জিকির আজকার সেটা পড়ার সুযোগ রয়েছে তাইলে এটার আসল মূল উদ্দেশ্য আছে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা সেটা কোনো নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা আদায় অথবা বিপদ থেকে উদ্ধার পাওয়ার পর কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা আদায় হ্যাঁ, সার্বিকভাবে কৃতজ্ঞতা আদায় হচ্ছে আসল উদ্দেশ্য এবং তিনি একমাত্র আমাদের কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত কারণ তিনি ইচ্ছা করলেই আমাদের কোনো নিয়ামত আসতে পারে আর তিনি ইচ্ছা করলে আমাদের বিপদ দূর হতে পারে আল্লাহ যেন তার কৃতজ্ঞতা আদায়ের সুযোগ